تكون ناجية إلا إذا كانت منصورة فهما وصفان متلازمان لشيء واحد وهذا التفريق إما من جاهل وإما من مغرر يريد أن يشكك شباب المسلمين في طائفة المنصورة الناجية মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কোরআন সন্না ভিত্তিক তৌহিদ ভিত্তিক সহি আকিদা গ্রহণের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ হচ্ছে যার হচ্ছে সঠিক রাস্তা আর বাকি যত পথ মত রয়েছে সমস্ত কিছু হচ্ছে বিভ্রান্তিকর রাস্তা আমাদের আজকের মানহাজের পর্ব নম্বর দশ শেখ সালুল ফজান হাফিজ তালার প্রশ্ন উত্তরের যে কিতাবটি আমাদের সামনে রয়েছে আসলাতুল মানাহিজুল জেদিদা তার প্রশ্ন নম্বর একচল্লিশ এবং তার উত্তর নিয়ে আলোচনা করব বিষয়বস্তু হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল আর মুক্তিপ্রাপ্ত দল তাইফা মানসোরা মানে হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল আর ফিরকা নাজিয়া মানে হচ্ছে নাজাদ প্রাপ্ত বা মুক্তি প্রাপ্ত দল সাহায্য প্রাপ্ত দল মানে আল্লাহ রবুল আলমিন ওই দলে ওই জামাতের সর্বদা সাহায্য করেন যদিও তাদের সংখ্যা কম তাদেরকে কেউ লাঞ্ছিত অপদস্থ করতে পারবে না অর্থাৎ সবসময় এই শহীদ আওয়াত সাহায্যপ্রাপ্ত দলের পৃথিবীতে হতে থাকবে যদিও তাদের সংখ্যা স্বল্প এই হচ্ছে সাহায্য প্রাপ্ত আল্লাহর সাহায্য তাদের সামিল থাকবে আর নাজাদ প্রাপ্ত বা মুক্তিপ্রাপ্ত দল মানে যেই দলটি আল্লাহ রবুল আলমিনের আজাব থেকে জাহান্নাম থেকে কি পাবে নাজাদ পাবে মুক্তি পাবে যারাকে জাহান নামে যেতে হবে না যেমন ওই হাদিসটিতে রয়েছে যে হাদিসে বলা হয়েছে যে এই ওম্মত কত ভাগে বিভক্ত হবে তেহাত্তর ভাগে খ্রিস্টানরা কত হয়েছিল বাহাত্তর ইয়াহুদিরা একাত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তরে এই অম্মত পৌঁছিবে আর কুল্লুহম ফিন্নার বা কুল্লাহা ফিন্নার সবগুলি জাহান নামে যাবে ইল্লা একমাত্র একটি দল নবী করিম সাল্লাম বলেছেন যে একটি দলই জান্নাতি হবে বাকি দলগুলি জাহান নামে যাবে মানে চিরকাল জাহান নামে না কেউ তো চিরকাল হইতে পারে যারা ইমান ভঙ্গ করার মতো বড় কুফরি বড় শির করেছেন কিন্তু যারা বিভিন্ন বিধাত করেছে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে বিধাতের ভিত্তিতে তারাও এই সব ফেরাকদের অন্তর্ভুক্ত তাদের জন্য সাজা শাস্তি রয়েছে জাহান নামের সেই সাজা শাস্তি কিছু কাল হতে পারে দীর্ঘকাল হতে পারে আবার কিছু লোকের চিরকাল হতে পারে কিছু ফেরিকার আর কিছু আল্লাহ রহমতে নবী ইসলামের সাফাতে মাফও পেতে পারে কবরের আজাব দিয়ে তাদের মাফ হইতে পারে সেটাই ছিল তাদের হ্যাঁ আজাব তাতে মাফ হয়ে গেছে হয়তো হইতে পারে তো নাজাদ প্রাপ্ত দল কয়টি একটি সাহায্য প্রাপ্ত দল কয়টি একটি তো প্রশ্ন করে প্রশ্ন করছেন যে এই সাহায্য প্রাপ্ত দল আর মুক্তিপ্রাপ্ত দলে কি কোনো পার্থক্য আছে মানে দুটো কি আলাদা আলাদা পৃথক দল এই মতের না একটি দলের দুটো নাম আপনারা সহজেই বলে দিলেন যদি অনুমান ভিত্তিকই বললেন কিন্তু কিছু কিছু আলেমরা বিভ্রান্তির শিকার হয়েছে যাদের মানহাজে সমস্যা রয়েছে তারা বিভ্রান্ত হয়েছে এইরকম তারা কিছু কিতাবও লিখে ফেলেছে যেমন এক লেখকের নাম ছাড়াই বলছি তার কিতাব ইখওয়ানি ইহাসা সে এল ওরাবা আল একটি কিতাব লিখল আর তাতে সে দাবি করলো প্রমাণ করার চেষ্টা করলো যে প্রাপ্ত দল আলাদা আর মুক্তিপ্রাপ্ত দল আলাদা দুই হাদিসের উদ্দেশ্য দুই দল কথাটি ভুল জি হ্যাঁ মানহাজগত ভুল আদর্শগত ভুল শেখ সাহেব ফৌজান হাফজাউল্লাহকে এই প্রশ্নই করা হয় কি প্রশ্ন যে হাল হোনাকা মানুষের কিছু কিছু এমন আলেম রয়েছে বা মানুষ রয়েছে যারা সাহায্যপ্রাপ্ত দল আর মুক্তিপ্রাপ্ত দলে পার্থক্য করে থাকে ফাহালে তফরিক ও সহিহুন এই পার্থক্যকরণ কি সঠিক নবুল ওয়েদা কানা কাজালেকা যদি পার্থক্য হয় যে সাহায্যপ্রাপ্ত দল আলাদা আর মুক্তিপ্রাপ্ত দল আলাদা যদি এটাই হয় ফামান হমল ফিরকাতুল জিয়া তাহলে মুক্তিপ্রাপ্ত দল কোনটি ওমান হমল তয়ফাতুল মানসুরা সাহায্যপ্রাপ্ত দল কোনটি কোনটাকে দুনিয়াতে কেমন করে ছিল যে এই দলটা হচ্ছে সাহায্য প্রাপ্ত আল্লাহ সাহায্য তাদের জন্য রয়েছে আর এই দলটি হচ্ছে নাজাদ প্রাপ্ত যদি দুটি দল হয় জবাবে বলছেন শেখ সালে যারা বলছে যে সাহায্যপ্রাপ্ত দল তাইফা মনসুরা আর ফেরসা নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল এই দুই দলে পার্থক্য রয়েছে দুটো দলের নাম ভিন্ন ভিন্ন দল এরা এমন স্বভাবের যারা মানহাজে বিভ্রান্তির শিকার হয়েছে তারা সবকিছুতেই পার্থক্য করে সবকিছুতেই ফ্রি পার্থক্য করে অথবা বিভেদ সৃষ্টি করে বিভাজন করে হ্যাঁ বিভক্তি সৃষ্টি করে জি মুসলিমিন এমনকি মুসলিমদের মাঝেও এরা বিভক্তি সৃষ্টি করতে আলাদা আলাদা লেভেল এরা চিস্তিয়া এরা কাদেরিয়া এরা নকশবন্দিয়া এরা সাহারওয়ার্দিয়া এরা হচ্ছে আপনার কি রেফাইয়া হ্যাঁ, এরা হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া হ্যাঁ, এরা হচ্ছে সাজেলিয়া কত রকমের যে তরিকত দিয়ে বিভক্ত করেছে এই তো তরিকত কথা বললাম যাদের আকিদাতে বড় বড় সমস্যা রয়েছে তারপরে মজাবি গোড়ামি দিয়ে কি করে দল পাকিয়েছে অথচ আইন বাইকের আমরা তারা দিনের খেদমত করেছে তারা এসব দল পাকা নিয়ে কল্পনা করেনি যে আমাদের নাম দিয়ে সব দল পাকা পাখি করে এত গোড়ামি পয়দা হবে যে এক দল আরেক দলকে শত্রু মনে করবে এরা সবকিছুতে এমনকি মুসলিমদের মাঝেও বিভাজন করতে চায় হাত্তা সেফাতিল মুসলিমের এমনকি মুসলিমদের বৈশিষ্ট্যগুলি তো পার্থক্য করতে চায় না এতেও পার্থক্য করতে চায় ঠিক নয় যারা বলছে যে তাইফা মানসুরা মানে সাহায্যপ্রাপ্ত দল আর ফিরখা নাজিয়া মানে মুক্তিপ্রাপ্ত দল দুটোতে পার্থক্য রয়েছে এই কথা ঠিক নয় ফাতুল মানুষরা হুমুল ফিরকাতুল নাজি সাহায্যপ্রাপ্ত দলটি হচ্ছে নাজাদপ্রাপ্ত দল যেই দলটিকে আল্লাহ দুনিয়াতে সাহায্য করবেন সেই দলটি মৃত্যুর পরে কি পাবে আল্লাহ রাজা থেকে নাজাদ পাবে জাহান নাম থেকে মুক্তি পাবে সেই দলটি জান্নাতি আলহামদুলিল্লাহ বলছেন যে এই দলটি এই দলটি অতক্ষণ পর্যন্ত সাহায্য প্রাপ্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই দলটি মুক্তিপ্রাপ্ত না যদি বলা যায় যে মুক্তিপ্রাপ্ত দল এইটি সাহায্যপ্রাপ্ত না আর এই দলটি সাহায্যপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত নয় তো কথাটা ভুল না যে দলকে আল্লাহ সাহায্য করেছেন সেই দলকে মুক্তিপ্রাপ্ত হবে না যেই দল মুক্তি পাচ্ছে আজাব থেকে সেই দলকে আল্লাহ দুনিয়াতে সাহায্য করবেন না তাহলে ভিন্ন কি করে হইল লজিকটা যুক্তিটা বুঝতে পারছেন জি বলছে অতক্ষণ সাহায্য প্রাপ্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই দলটি নাজাদ প্রাপ্ত না হয় আল্লাহ আজাদ থেকে নাজাদ দিলেই দুনিয়াতে ওদেরকে কি করবেন সাহায্য করবেন ওয়ালা তা কোনো নাজিয়াতান এইরকমই মুক্তি অতক্ষণ পেতে পারে না ইল্লাইজা কেন মানুষরা যতক্ষণ পর্যন্ত সাহায্য প্রাপ্ত না হবে দুনিয়াতে সাহায্য পেলেই ওরাই মুক্তি পাবে কারণ আল্লাহ বলেছেন যে হ্যাঁ, নিশ্চয় আমি আমার রসুলগণকে সাহায্য করি তাহলে সাহায্য প্রাপ্ত করা আম্বিয়া রসুলগণ বললেন আমার যারা রসুলদের ওপর ইমান নিয়ে এসছে দেখলেন আর রসুলদের পর ইমান নিয়ে আসার দাবি তো তেহাত্তর ফিরকাই করছে হ্যাঁ কিন্তু খাঁটি ইমানদার একটি দল যেমন বলেছে ওই দলটিকে এখানে বোঝানো হয়েছে তাই না ওদেরকে আল্লাহ সাহায্য করেন কারণ ওরাই আম্বিয়া রসুলগণের আদর্শের উপর পুরোপুরি প্রতিষ্ঠিত তো বলছেন ফাহমা মোতালাজমান ওয়াহিদিন এই দুটি হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য একটা হচ্ছে সাহায্য পাওয়া আর গুণ আর একটা হচ্ছে নাজাদ পাওয়ার গুণ কি গুণ বললাম দুনিয়াতে সাহায্য পাওয়ার গুণ আল্লাহ সাহায্য পাবেন আর আখেরাতে আজাব থেকে জাহান্নাম থেকে নাজাদ পাবেন এই দুটি হচ্ছে ওয়াস গুণ বা বৈশিষ্ট্য হ্যাঁ লেসাইন ওয়াহেদিন একটি বস্তুর মানে একটি দলের এই দলটি দুনিয়াতে সাহায্য পাবে আর আখেরাতে নাজাত পাবে মুক্তি এই যে পার্থক্য করেছে যে সাহায্যপ্রাপ্ত দল আলাদা আর নাজাদপ্রাপ্ত দল আলাদা এই যে পার্থক্য করেছে এটা হয় সে মিন জাহিলিন এটা পক্ষ থেকে হয়েছে মূর্খ অজ্ঞ জানে না সেই জন্য পার্থক্য করেছে অজ্ঞতার কারণে মানুষ দুই ভাগে বিভক্ত যারা গোমরা হয় তারা দুই ভাগে বিভক্ত হয় অজ্ঞতার কারণে পথভ্রষ্ট হয়েছে আর না হলে অসৎ উদ্দেশ্য আছে বা হটকারিতা আছে বুঝে তারপরে মানবে জানে তারপরে মানবে না বলছেন হয় ইম্মা মিন জাহিলেন এই পার্থক্যকরণ হচ্ছে মিন জাহিলেন মূর্খর পক্ষ থেকে সে মূর্খ যে পার্থক্য করেছে ওয়া ইম্মা মিন দিন অথবা কোন পার্থিব অসৎ উদ্দেশ্য রয়েছে তার জি অসৎ উদ্দেশ্য রয়েছে জি মুসলিম যুবকদেরকে সন্দেহে নিমজ্জিত করতে চাই নাজিয়া সেই সাহায্যপ্রাপ্ত দলটি সম্পর্কে যেই দলটি মুক্তিপ্রাপ্ত যেই দলটি সাহায্যপ্রাপ্ত আর মুক্তিপ্রাপ্ত সেই দলটি সম্পর্কে মুসলিম যুবকদেরকে কি করতে চাই সন্দেহান করতে চাই সন্দেহে ফেলতে চাই এই ছিল শেখ সালের ফজান হাফিজাহুল্লাহ উত্তর তার উত্তরটা বলে দেওয়ার পরে কিছু গুরুত্বপূর্ণ কথা ভাষ্যকার উল্লেখ করেছেন অন্য নাইম মাইকেরামদের কথাগুলি আজকে মন দিয়ে শুনবেন জি বলছেন ভাষ্যকার একশো ত্রিশ নম্বর টিকা এই উত্তর এই যে উত্তর রয়েছে একচল্লিশ নম্বর প্রশ্নের তারই টিকা হচ্ছে একশো ত্রিশ নম্বর তাতে রয়েছে ওয়াহাদা হওয়া কৌল আইমাতিল হাদিস এই সাহায্যপ্রাপ্ত দলটি হচ্ছে নাজাদপ্রাপ্ত দল এটি হচ্ছে আইমাই মহাদ্দেসিনদের উক্তি আইমাতুল হাদিসের যারা এমাম তাদের উক্তি নাজি আহমদ দলটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল ওরা কারা ওদের কিছু নাম রয়েছে বা অন্য অন্য অন্য নামেও বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় তারা পরিচিত তার মধ্যে ওহম আহলুল হাদিস আইম্মাই কেরামদের অনেকের কাছে তারা হচ্ছে আহলুল হাদিস হাদিস ওয়ালা আহল মানে ওয়ালা আহলুল হাদিস মানে হাদিস ওয়ালা আর হাদিস শুধু হাদিসকে বলে না কোরআনকে বলে কোরআনী করিমের সাত জায়গায় কোরআন করিমকে কি বলা হয়েছে হাদিস আল্লাহ হাদিস আফাবি হাজ আল হাদিসে তাজাবু আফাবি হাজ আল হাদিস আন্তম মধেনুন তারপরে হাবি আইয়েব হাদিসিন তারা মানে দুটোই মহাদিসিনে কেরামও যারা হাদিসের খেদমত করেছেন বা করছেন আর যারা হয়তো অত জ্ঞান রাখে না হাদিস সম্পর্কে কিন্তু কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসরণ করে তারা কোরআন হাদিসের অনুসরণ করতে গিয়ে লাগাম লাগিয়ে রাখেনি যে আমাদের একটা মজহাবি লাগাম আছে এই হাদিস সহি হইল আমাদের মজহাবে চলবে না কারণ আমি হচ্ছি সাফেই এই হাদিস সহি হলো আমাদের এরকম আমল করা চলবে না কারণ হচ্ছে আমি হানাভি এই হাদিস সহি বুখারিতে বা মুসলিমের সহি সনদে বর্ণিত থাকলেও এটা আমল করা যাবে না যেহেতু আমি মালিকি হ্যাঁ এইভাবে যদি মজহাবি তাসুক এর আগে কিন্তু বলেছি মজহাবের যদি মাসলাগুলি কোরআন এবং হাদিসের পক্ষে হয় তাহলে অবশ্যই আমলযোগ্য হ্যাঁ অবশ্যই গ্রহণযোগ্য কারণ কি গ্রহণ করলেন আপনি মূলত কোরআন হাদিসের কথা গ্রহণ করলেন তাই না কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে নয় ইজতিহাদে সুতরাং যেখানে আপনার সহি হাদিস বিরোধী ফতুয়া প্রমাণিত হয়েছে যে অন্য মজাবে যে ফতুয়াটি আছে সেটার দলিল মজবুত আমার দলিলটা কমজোর আপনার ছেড়ে দেওয়া পড়ো না কারণ তারা ভুলের ঊর্ধ্বে না এটাই তো শিখিয়েছেন চার এমাম আহলুল হাদিস মানে দুটোই যারা হাদিসের অনুসরণ করে নির্ভেজাল অনুসরণ হাদিস সহি হাদিস চলে এই যা সাহাল হাদিস হোক অবজাবি এবং অবহিব রহমার কথাই এটা অন্যান্য ইমানা সবাই বলেছেন সহি হাদিস পেয়ে গেলে সেটি হচ্ছে আমার মজাহাব আর এই কথা ভালো করে তার ছাত্র রেমা আবি ইউসুফ এবং মোহাম্মদ এমাম জুফার রহমাল্লাহ জামিয়ান তারা ভালো করে বুঝেছিলেন যে যেই যেই কারণেই তারা হাজার হাজার মাসাইলে ইমাম সাহেবের ওস্তাদের বিপরীত ফতুয়া দিয়েছে বিপরীত ফতুয়া দিয়েছে জি যখন দেখেছে যে হাদিস স্পষ্ট এমামের ইস্তেহাদ ও ফতুয়ার বিপরীত হয়ে গেছে তখন কোন দিকে চলে এসছেন হাদিসের দিকে চলে এসছেন এমাম সাহেব ফতুয়া ছেড়ে দিয়েছেন বরং নিজের নিজের বিরোধিতা করেছেন ইমাম শাহি রহমা যখন এরাকে ছিলেন তখন যে ফতুয়া গুলো দিয়েছেন মেসরে গেলে তার অনেক নতুন হাদিস পেলেন সহি সনদে যেটা এরাকে পাননি তখন ওখানে গিয়ে হাজার হাজার মাসাইলে তিনি রুজু করে মানে প্রত্যাবর্তন করে ফিরে আসলেন এই জন্য যারা সাফি ফেঁকে পড়েছে তো আমরা চার মজাবেরই ফেঁকে পড়েছি তো সাফি ফেকে যারা পড়ে পড়ে তাদের কিতাবে লিখা আছে যে হাজা কলহুল কদিম এমাম সাফি এটা হচ্ছে পুরাতন উক্তি মানে এরাকে থাকা থাকাকালের ফতোয়া আর হাজা কলহুল জেদিদ বা মজাবুল জেদিদ এটা হচ্ছে তার নতুন মজাব বা নতুন ফতুয়া কোথায় মিশরে যাওয়ার পরে আমি যদি গত বছরে আলোচনাতে একটা ফতুয়া দিয়ে থাকি আর আজকে আর একটা দিই আর আমার ফতুয়ার আমি বিরোধিতা করি তো আপনি আপনারা আমাকে হ্যাঁ, গালবন্ধ করবেন না বলবেন যে এটা পরে বলেছে ওটা ঠিক যদি জ্ঞানী মানুষ হন তো বলবেন যেটা পরে বলেছেন সে নিশ্চয়ই উনি স্টাডি করেছেন তারপর তখন দেখেছেন যে ওটা ভুল আছে সেজন্য ওটা বাদ দিয়েছেন এখন এইভাবে বলেছেন তাই না কিন্তু আমাদের জাহিল সমাজের আর একটা ভুল দিক আছে হ্যাঁ কেমন আলেন দেখো একই মানুষ দুই কথা বলছে একটা ভিডিওতে এক কথা আর এক ভিডিওতে আর এক কথা আর রেকর্ড হয়ে গেছে ও চলে গেছে মানুষের হাত ঠিক না ভুল ফতো আমার চলে গেছে আমি জানতাম না তখন ওইটা কি হক জানতাম হতে পারে না পারে না আরে অবশ্যই হতে পারে কিন্তু বড়ই অজ্ঞতা আমাদের সমাজ আছে অনেকে দু চারটা সহিদা শিখাও আলেমদের ভত্তবাজি করা শুরু করে তেম সাফির কি করবেন এমাম আহমদ রাহমহল্লা যেহেতু সবচেয়ে বড় মহাদেশ ছিলেন আর ওই যুগে হাদিস চর্চন আরো বেশি হয়ে গেল উনি পরে আরো আসলেন তখন ওনার এক একটা মাসলায় অনেকগুলি মাসলাতে চারটা পাঁচটা করে উক্তি আছে এটাই আমাদের মত এটাই আমাদের মত এটাই আমাদের মত এটাই এতগুলি মত তো কোনটা নেব এখন একজন হামবেলি কোনটা নেবে তখন ওগুলোকে স্টাডি করে যে কোনটা সর্বশেষ তার মত হ্যাঁ সেটা ধরে নেব এমাম আহমদের আর তারপরে দেখবো যে এই চারটা পাঁচটা ওনার মতের মধ্যে কোনটা সহিদের কাছাকাছি আমাদের মনে হচ্ছে এটাও তো হইতে পারে যে যেটা এমাম আহমদের শেষ মত সেটাই ভুল করেছেন ইস্তেহাদে আর মাঝখানে দ্বিতীয় তৃতীয় মত যেটি সেটাই হাদিসের কাছাকাছি এটা হতে পারে না হতে পারে এমন একবারে নিশ্চিত হইতে পারবো না আমরা যেটা শেষে বলেছি ওইটাই ঠিক হতে পারে আগেরটাই ঠিক ছিল কিন্তু আমার ধারণাই আমার কাছে পরেরটা ঠিক সেজন্য আমি ফিরে এসেছি আগের কথা থেকে কিন্তু অন্য অন্য আলেমদের ধারণায় তাদের স্টাডিতে তাদের গবেষণায় গিয়ে যদি দেখা যায় যে না উনি যেটা পরে বলেছেন ওইটাই ভুল করেছেন আগেটা ঠিক ছিল হতে পারে এটা বিচিত্র কিছু না তো যাই হোক আসল কথার দিকে ফিরে আস কি বলছিলাম আহলুল হাদিস মানে যারা মহাদেসিন হাদিসের খাদেম তারাও আর যারা হাদিস নির্ভেজাল অনুসারী তারাও কিন্তু মজহাবের অন্ধ মোকাল্লেদ আলেমরা প্রথম মোকাল্লেদ অবশ্য আলেম বলাই ঠিক না কিন্তু তাদের ভাষায় আলেম বলছে কারণ যে অন্ধ অনুসারী সে আলেম কি করে হলো জ্ঞানী তার চোখ খোলা মানুষ তো আবার অন্ধ অনুসরণ কেন করে মোকাল্লেদ মানে তো অন্ধ অনুসারী কথা বলছেন না এই জন্য মোকাল্লেদ কোনোদিন আলেম হয় না গের মুখল্লিদি আলেম হইতে পারে যে অন্ধ অনুসরণ করে না অন্ধভক্তি যান নাই কোরআন হাদিসের আলোকে ওস্তাদের কথা নেব সে কোনদিন আলেম হইতে পারে আর যে বলে আমি কোরআন হাদিস বোধের যোগ্যতা রাখি নে হ্যাঁ আমি অন্ধ অনুসারী অমুক হ্যাঁ আলেমের অমুক এমামের সে কোনদিন আলেম হইতে পারবে ওই জন্য আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে অনেক মজাবিরা আল উপর আপত্তি তুলেন হ্যাঁ যে জনগণ কি করে আলহাদিস বড় আলেম আহলে দিস পারে জি হ্যাঁ একজন জামাত বড় নেতা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ রহম করেন হ্যাঁ হজের মাঠে দুই হাজার দুই তিনের দিকে সম্ভবত আমি ছিলাম পাথর মারতে এসছি আর আমার সাথে দাম্মামের একজন সেই যুগের পুরানো সিনিয়র ছাত্র ছিল মানে এত বড় নেতা যে উনি মন্ত্রী হয়েছিলেন একসঙ্গে সোজা কথা কথা বোঝা গেছে কিনা জামাত ইসলামের নেতা যিনি একসময় কি হয়েছিলেন মন্ত্রী হয়েছে বাকি নামটা বললাম না জি তো ওনার সাথে দেখা তো দেখা তো বাংলাদেশি হিসাবে জানতাম না যে উনি এই লোক তো তখন ওই ছবি টবি তখন ইয়ে তো আসেনি ভিডিও কত আসে নাই সোশ্যাল মিডিয়াতে তো সালাম দেওয়া হইলো পাথর মেরে যাচ্ছে রাস্তাতে খেমার দিকে উনিও যাচ্ছেন পাথর মেরে দেখা হয়ে গেল সালাম দেওয়া হইলো পরিচয় ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলেন যে আমি অমুক আপনি আমি বলে আমি হোক আমি মতিউর রহমান অমুক দমনে থাকি তখন কিন্তু আমার আলোচনা করলে অডিও অনেক পৌঁছে গেছিল যে নাম শুনেছি আর ওনার নামও শুনেছি হ্যাঁ। কিন্তু চেহারাতে জানতাম পরিচয় হলো আমার ওই ছাত্র ভাই সালাম করলো তো তারপরে ও আপনি মতিউর রহমান সালাফি কারণ জামাত ইসলামের লোকেরা কিন্তু আমাকে মতিউর রহমান সালাফি বলে মাদানি কম্বল হ্যাঁ ওখানে একটা রাজনীতি আছে রাজনীতি অনেকে বুঝে না কারণ সালাফি বলে দেওয়া মানে হ্যাঁ, বেদাতিদেরকে সাবধান করে দাও এই সালাফিও কিন্তু কথা নেবে না মার্খা মারা নাম এটা কথা বলছেন না আর মাদানি বললে হ্যাঁ হানাফি মাদানি হুজুর আছে জামাতি মাদানি হুজুর আছে তবলিগি মাদানি হুজুর আছে আর সালাফি মাদানি আছে কথা বুঝতে পেরেছেন যার ফলে যত আমাদের জামাতি ভাইরা আমার সাথে কথাবার্তা বলে ও সালাফি সাহেব কেমন আছেন কখনো বলবেন না মাদানি সাহেব মতির ভাই কেমন আছে জি হ্যাঁ সব হেকমত বুঝি সব তো বলছিলাম না রাজনীতি না করি কিন্তু রাজনীতিটা বুঝি মানুষের যে কি রাজনীতি করছে নাম নিও সালাফি আর মাদানিও না রাজনীতি তো আমাকে সালাফি যদি আহলেদিস বলে তো ও সালাফি জেনে বলে আর উনার বললে ওই নিয়ে বলে যে সালাফি বলে দেওয়া মানে আমার খাওয়ার লোক সালাফি সুতরাং খবরদার সালাফি থেকে সালাফিজম থেকে সাবধান আমার সাথে কথাবার্তা হলো সালাম তো শেষ ওকে পার্সোনাল আমাদের ভাইকে বলছে যে উনি তো সালাফি আহিস কিন্তু আপনি কি আর সালাফি ও আহলে হতে পারবেন ওকে বলেছে আমাদের সিলেটের ভাই ছিল ও তো এত বড় ওজনের কথা বুঝিনি কিন্তু আমি তো এত ভারী কথা বুঝি আপনারা বুঝেন যে কি বলবো এতে উনি তো শেখ মতিউর রহমান উনি সালাফি হতে পারবেন আহল হইতে পারবেন কিন্তু আপনি কি করে সালাফি আর আহল হবেন এটা মানহাজের আজকে দর্শন এলেন যে আপনারা সালাফি বা পারবেন আর আমি কি করে সালাফি আর পারবো ওদের কাছে সংজ্ঞা ডিফিনেশন হচ্ছে যে আহলেদিস মানে মহাদিস হাদিসে যে গভীর জ্ঞান রাখে সালাফি মানে যে সালাফদের এলিম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে কথা বোঝা গেছে আর আম পাবলিক সালাফি হইতে পারে না আম পাবলিক কি হইতে পারে না আহলে হাদিস হতে পারে না আম পাবলিক মোকাল্লিদ হইতে হবে নাই হানাফি নয় শাফি নয় কি নয় আমি কথা বুঝতে পারছেন এতটি কথা ওখানে লুকায়িত আছে বেচারা শুনে তো কিছু বুঝিনি বলে কি বললো আপনাকে বলছে উনি তো সালাফি বা আহলে হাদিস আপনি কি করে আহলে দূষিত হবে বুঝতে পারছেন তো ভারত বাংলাদেশ পাকিস্তানের যত মজাবধারীরা আছে হ্যাঁ এরা বলে যে আহলুল হাদিস মানে কি মহাদেশি অনলি হাদিস অনুসারী নয় জি অথচ দুই দলে এতে সামিল আর এর বহু দলিল রয়েছে আমার কাছে সময় নেই যে সেই দলিলগুলি পেশ করবো আহলাদিসদের ওপর যে কিতাবগুলি লেখা হয়েছে ভারত বাংলাদেশে উর্দু আর বাংলাতে সেগুলিতে এগুলো অনেক দলিল পাবেন অনেক দলিল পূরণ পাবেন যে প্রত্যেক যুগে যুগে একটি কিতাব আছে প্রত্যেক শতাব্দী তাহলে প্রত্যেক শতাব্দীতে নির্ভেজাল কোরআন হাদিসের মজাব ছাড়া অনুসারী চতুর্থ শতাব্দী পর্যন্ত তো এ মজাবই ছিল না আর চতুর্থ শতাব্দী থেকে তখন মজাবের তকলিদ শুরু হলো ঠিক আছে তকলিদ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেক যুগে যুগে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে আহলে হাদিসরা বসবাস করত মানে শুধু মহাদেশ বসবাস করত না মোটেই না তার মধ্যে একটি উক্তি আছে এই কিতাবগুলিতে যে কানা আহলু সিন্ধে আহলুল হাদিস সিন্ধু প্রদেশের অধিবাসীরা আহলে হাদিস ছিল সিন্ধু প্রদেশে শুধু মহাদেশরা বাস করত না আম জনগণও বাস করত এমন কোন দুনিয়া আছে যেখানে সব মহাদেশ বাস করে মক্কার সব মহাদেশ এখনকার যুগে দেখেন এমন একটা কোন শহর যে মক্কার সবগুলি মহাদেশ না জাহেল মূর্খ ওখানে বাস করে মদিনা সব মহাদেশ আছে কোথাও পাবেন দুনিয়াতে খুঁজে তাহলে এত বড় সিন্ধু প্রদেশ আর সেখানকার লোকেরা আহলুল হাদিস ছিল মানে কি সেখানকার আলেমরাও আহলে হাদিস ছিল আর আম জনগণও আহলে হাদিস ছিল মানে কোরআন হাদিসের নির্ভেজাল অনুসারিত ছিল তারা মজহাবের তকলিদ করত না এটা বোঝানো হয়েছে ইতিহাস প্রমাণ করে এইরকম বহু দল রয়েছে যুগ যুগ প্রত্যেক শতাব্দীতে আহলে হাদিসটি এখন আহলে হাদিস কথাটি বুঝিয়ে দেওয়ার পরে উক্তিগুলি বুঝবেন তাহলে বুঝবেন যে আহলে হাদিস উভয়ের ওপর বলা চলে এই আহলুল হাদিসরা হচ্ছে ওহম আহলুসন্নাত ওয়াল জামা এরা হচ্ছে আহলে সন্ন্যাত অল জামা কিন্তু আহলে সন্ন্যত অল জামাত নামটি শুধু এখন যথেষ্ট এই জন্য নয় যে এই চমৎকার নামটি ভারত বাংলাদেশ পাকিস্তানের আর যত পীরপন্থী মজারপন্থী তারা নিয়ে নিয়েছে তাদের কাছে একটা ভাগ আছে জানেন কি না ওরা বলে সন্নি না হয় ওহাবি কি বলে সন্নি না হয় ওহাবি যারা মাজার পূজা করে বেরোলবি রেজবি তারা বলে আমরা সন্নি আর সৌদি আরবের লোকেরা বা আলে হাদিসরা হচ্ছে ওহাবি এমন কি দেওবন্দি তবলিগীদেরকেও বেরোলে কি বলে এর ওহাবি তাহলে যারা সবচেয়ে বেশি মাজারে পূজা করে বড় শির করে তারা যদি এই চমৎকার নামটি নিয়ে নেয় সাইনবোর্ড আলো আহলু সুন্নাত জামা তাহলে আমরা আহলে সুন্নাল জামা বললে আমরা নিজের পরিচয়টা প্রকাশ করতে পারলাম না তখন প্রশ্ন থেকে যায় যে কোন আহলে সন্ন্যাত ওই মাজারপন্থী বেরোলবি আহলে সন্ন্যাত না আর অন্য একটা দল যারা সিরকের বিরুদ্ধে সোচ্চার সেই আহলে সন্ন্যাত জামা কথা ঠিক না সেই জন্য যারা তকলিফ থেকে আর শ্রীবেদার থেকে মুক্ত ভারত উপমহাদেশে তারা বললো যে আমরা আহলুসন্নাত জামাত প্লাস আর নামের প্রয়োজন পড়েছে প্রয়োজন পড়েছে সেটা কি আহলুল হাদিস যে আমরা কোরআনে হাদিসে নির্ভেজাল অনুসারী যাতে করে নিজের পরিচয়টা বহন করা যায় প্রয়োজনে পেশ করা যায় যেখানে সেখানে আল্লাহ হাদিস করে বেড়াবেন না না এটা দাওয়াতের তরিকা না নতুন একটা জায়গায় গেলেন বা এখানে সংগঠন করেন আল্লাদিস আল্লাদিস আল্লাদিস এই দাওয়াতে আরো বড় বাধা এটা ক্ষেত্র তৈরি করেন আসল খাঁচি আহ্লাদিস তৈরি করেন বুঝেই নাই কিছু বানান একটা দেন এখানে একটা শাখা খুলেন তো কিন্তু নামের প্রয়োজন রয়েছে এফরাত না তাফরিত না বাড়াবাড়িও না আর ঘাটতি ছাড়াছাড়িও না না মুসলিম নাম যথেষ্ট আবার আর একদল মুসলিম আর একদল মুসলিম গুরু মুসলিম নাম যথেষ্ট তো মুসলিম আপনি যদি নিজে আহ্লাদিসে বলেন মুসলিম নাম যথেষ্ট আমরা সহি আকিদার সেই জন্য তো জামাত আমরা মুসলিম না হ্যাঁ মুসলিম না দেবন্দিরা মুসলিম না সবাই তো মুসলিম যত ফিরকা আছে মুসলিম হানাফি শাফি মালিক হাম্বেলি সবাই মুসলিম হ্যাঁ তাহলে তাহলে কি করে পরিচয় কোন মুসলিম আবার বুঝে তো কোন মুসলিম ও যেই মুসলিম মোজাবের তকলিদ করে না সেই মুসলিম মুসলিম হ্যাঁ আহলুল হাদিস বলেই হ্যাঁ, নিজের পরিচয় ভালোভাবে দেওয়া যেতে পারে এখন আসেন তাহলে এই জামাত সাহায্যপ্রাপ্ত দল তাইফা মানসুরা ফিরকা নাজিয়া আহলুল হাদিস আহলুসন্নাত জামা এই দলটি হুমুল জামাত হাদিস আছে জান্নাতি দলটি ফিরকা নাজিয়া সেটা হচ্ছে আসল জামাত যারা সাহাবাই কারণে জামাতের অনুসারী জামাত জামাত অহমদ সালাফিউন ভাষ্যকার বলছেন যে তারাই হচ্ছে সালাফি আরব দেশে সালাফি আরব দেশে আহলে দেশে অনেকে বুঝবে না কিন্তু সালাফি বুঝবে সালাফি কুয়েতে যান সালাফি কাতারে যান সালাফি দুবাই জানে সালাফি আছে সৌদি আরবে সালাফি সব বুঝছে হ্যাঁ মিশর সুডানে আনসার সন্না আনসার সন্না বুঝলি জি এইভাবে বিভিন্ন নাম হতে পারে যদি কাজ ঠিক থাকে নামের ভিন্নতায় এমন কোনো যায় আসে না নামের ভিন্নতায় এমন কোনো যায় আসে না যেমন অনেক এবং পরবর্তীকালের খালাফের তারা স্পষ্ট করেছেন বিষয়টি আকোয়ালিম তাদের কিছু উক্তি এখানে পেশ করছি ভাষ্যকর বলছে যে এই ফিরকা নাজিয়া নাজাদ প্রাপ্ত দলটি সাহায্য প্রাপ্ত দল এই দলটি হচ্ছে আহলুল হাদিস মাসহাবুল হাদিস ইয়াকুল ইমাম আহমদ ইমাম আহমদ রাহেমহল্লা চার ইমামের এক ইমাম তিনি বলছেন শোনে এই হাদিসের সারা লিখতে গিয়ে যে আমার উম্মত কি বলছেন আমার উম্মত কয় ভাগে বিভক্ত হবে ভাগে বিভক্ত হবে এর অর্থ বলছেন আহলাল হাদিস যদি এই জান্নাতি বা নাজাদ প্রাপ্ত দলটি আহলুল হাদিস না হয় তাহলে আমি জানি না যে তারা আর কে হইতে পারে ফালা আদরি মানহুম আমি জানি না যে আর কেউ হইতে পারে অর্থাৎ একমাত্র সে দলটি হচ্ছে আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী আর হাদিস নাম থাকলে শুধু হবে না কিন্তু নামে নাজাদ দেবে না এটাও ভালো করে মনে আহলুল হাদিস নাম আর নেই ফজরের সলাপ আছে না অনেক আহলুল হাদিস নাম টাকনার নিচে সারা জীবন কাপড় হয়তো নামাজটা পড়লে সহি নামাজ তখন পড়বে এইটুকু একটা বৈশিষ্ট্য আছে কিন্তু অনেক সময় বেনামাজি তাই না হারামে ডুবে আছেন তাহলে আপনি নাজাদ প্রাপ্ত ধন নাজাদ প্রাপ্ত ধন না নাজাদ পাবেন না আপনার অন্য অন্য পাপের কারণ অন্য অন্য পাপের কারণে আপনি নাজাদ পাবেন না আপনার ভাসতে হবে তো জীবনের প্রতিটি ক্ষেত্রে সালাফি অথবা আহলুল হাদিস হওয়ার চেষ্টা করতে হবে তাহলে খাঁটি আহলে হাদিস হবে আর না হলে ভেজাল যুক্ত আহলে সহি নামাজটা পড়ছে বেদাত করে না নামাজে সম্মিলিত মোনাজাত নেই আবার অনেকে আছে হাদিসের মধ্যে যারা ওই বেদাতিদের মতো সম্মিলিত মোনাজাতে এখনো নামাজের পরে ফরজ নামাজ ছাড়তে চাই না এ আহলেদিস নয় এ আহলেদিসকে এখানে বোঝানো হয়নি যে বেদাত করতে থাকবেন আর আহরুল হাদিস তাহলে ওই ওই বিষয়গুলিতে যেই যে ত্রুটিগুলি রয়েছে ওই ক্ষেত্রে আপনি আহলেদিস না আপনাকে পুরোপুরি আহলেদিস থেকে বের করছে না কিন্তু যেই যেই ক্ষেত্রগুলিতে আপনি হাদিস বিরোধী হয়ে যাচ্ছেন সেখানে আপনি আহলে হাদিস নন ইমাম আহমদের কথা হয়ে গেল হাদিস এটা কোথায় রয়েছে উক্তিটা ইমাম হাকিম রাহমাহুল্লাহ মারেফাত অলুমুল হাদিসের পৃষ্ঠা তিনে সহি বর্ণনা করেছেন এবং তারপরে এমাম যিনি তিরমিজ বা তো রয়েছে এই এই হাদিসের ভাষ্য লিখতে গিয়ে সেই হাদিসটি কি আরেকটি হাদিস যে আমার উম্মতের একটি ক্ষুদ্র দল সর্বদা বিজয়ী থাকবে সাহায্য প্রাপ্ত থাকবে কেয়ামত পর্যন্ত তাদের লায়াদুর রহমান খাজাল আহম যারা অপদস্থ করতে চাইবে অপদস্থ করতে পারবে না হাত্তাইয়াতি আমরুল্লাহ তাবারক আল্লাহ তালার নির্দেশ মানে কেয়ামত এর হুকুম আসা পর্যন্ত অর্থাৎ সব যুগে এই সহি দলটি থাকবে এই হাদিসের সারা লিখতে গিয়ে বলছেন যে সামেতুল বুখারি এবং তিরমিজির ওস্তাদ কিন্তু সিনিয়র সবচেয়ে বড় ওস্তাদ এবং বখারের মতো লাগছে এমন তিরমিজির অনেক ওস্তাদ এবং সবচেয়ে বড় ওস্তাদ কি ছিলেন ইমাম বখারি রহমতুল্লাহ বলছেন আমি ইমাম বখারি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করেছিলাম এবং শুনেছি তার কাছ থেকে তিনি আবার তার ওস্তাদ থেকে নকল করছেন এমাম বুখারির ওস্তাদ কে আলী ইবনুল মদিনী আলী ইবনুল মদিনী ইমাম বখারি বলছেন যে আমি আমার ওস্তাদ আলিম মদিনীকে বলতে শুনেছি হুম আসহাবুল হাদিস বা হুম আহলুল হাদিস হুম আহলুল হাদিস হুম আসহাবুল হাদিস কোন কোন রেবায়ত রয়েছে তার হাদিস ওয়ালা সাহেবের বচন আসহাব আর আহাল মানে ওয়ালা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই খালকুল ইবাদ খালকু আফারিল ইবাদ খালকু আফারিল ইবাদ নামক একটি তার কিতাব রয়েছে সেই কিতাবের একষট্টি পৃষ্ঠায় ওখাজাল জাহাম্মতা মসাতা এই আয়াতের তফসিরে এই সাহায্যপ্রাপ্ত দলটি সম্পর্কে এই হাদিসে গিয়ে তিনি উল্লেখ করেছেন এই বিষয়টি এখন আসেন ইমাম বিন তাইম রাহমাহুল্লাহ সম্পর্কে বলছে বলছেন ওয়ালাম ইউফারিক শাইখুল ইসলাম বিন তাইম রাহমাহুল্লাহ তাআলা আ তাইফাতুল মনসুর আল ফিরকান নাজি বিষয়বস্তু আমাদের কি ছিল যে সাহায্যপ্রাপ্ত দল আর প্রাপ্ত দল একটির দুটো নাম না দুটো ভিন্ন ভিন্ন দল তাই না আমরা কি বললাম যে দল একটি নাম আলাদা আলাদা যেই দলটি সাহায্য প্রাপ্ত দুনিয়াতে সেই দলটি হচ্ছে নাজাদ বা মুক্তিপ্রাপ্ত ইমনে তেমের হামলার খুব ক্ষুদ্র কিতাবের শুরুতে এটা রয়েছে এই জন্য এই ছোট্ট কিতাবটা আজকে নিয়ে এসছে এখানে বলছেন যে শেখুল ইসমিন তাইমা রহমতুল্লাহ আলাই তাইফা মানসুর আর ফিরকা নাজিয়াতে কোন পার্থক্য করেন যেটি সাহায্য প্রাপ্ত সেটি হচ্ছে নাজাদপ্রাপ্ত বাল কালাফি আউ্বালে কিতাবিল আকিদ আল ওয়াসেদিয়া বরং আকিদাওয়া পুস্তিকার শুরুতেই তিনি বলেছেন আম্মা বাদু এতে কাদুল ফিরকাতি মানসুরা ইলাকে আমি আহলি সন্ন্যাত জামা খুদবা খুদবা আর খুদবার পরে বলছেন আম্মা বাদু এতে কাদুল ফিরকাতি নাজিয়াতিল মানসুরা এলাকে আমি সন্ন্যাত জামা এই কিতাবটি হচ্ছে ফিরকা নাজিয়া আল মানসুরা যেই দলটি হচ্ছে সাহায্য প্রাপ্ত তাহলে মানসুরা এক হাদিস থেকে নিলেন বৈশিষ্ট্য আর আর এক হাদিস থেকে নিলেন কি নাজিয়া দুটোকে একসাথে মিলিয়ে বললেন যে যেই দলটি নাজাদ প্রাপ্ত আর সাহায্য প্রাপ্ত সেই দলের এতেকাদ আকিদা কেয়ামত পর্যন্ত এই থাকবে যা এই কিতাবে সংক্ষেপে লিখিত হয়েছে বুঝলেন না ওই দলটির নাম কি বলছেন আহলুসন্নাতে অল জামা আহলুসন্নাতে অল জামা ইবিন তাইম রাহমাউল্লাহ যুগে আহলুসন্না অল জামা বললেও চৌত কারণ তখন বেরলবিরা পয়দা হয়নি আহমদের যখন পয়দা হয়নি আর নিজেদেরকে এই এরা আহলুসন্নাল জামা সুন্নি বলতো না আর তাদের যারা শত্রু মানে শীত বেদাতের বিরুদ্ধে বলে তা এই যাদের কহাবি বলছে অর্থাৎ সালাফি দাওয়াত শেখ আহমদুল্লাহ রহমতুল্লাহ দাওয়াত ওটাও শুরু হয়নি হ্যাঁ সুতরাং এই ওয়াহাবি নামটি আসেনি যখন তারা ওয়াহাবি গালটি আবিষ্কার করলো তখন যারা শিখ বেদাতের বিরুদ্ধে তাদেরকে ওয়াহাবি লাকাব দিল আর নিজের লাকাব উপাধি কি নিল আহলে সন্ন্যাত জামা বা সুন্নি আমরা সুন্নি ওরা ওয়াহাবি আমরা আহলে সন্ন্যাত আর ওরা হচ্ছে ওয়াহাবি এই হচ্ছে বেদাতি আহলে সন্ন্যতের অবস্থা তাহলে ইমাম বিন তাইম রাহমাউল্লার কাছেও এই দুটো হচ্ছে একই দলের মজমা ফাতোয়ার তৃতীয় খণ্ডে একশো উনত্রিশ পৃষ্ঠা রয়েছে আরো তিনি অন্যান্য জায়গায় এই বিষয়টি মজমা ফাতোয়ার তৃতীয় খণ্ডে একশো উনাশি পৃষ্ঠা রয়েছে তৃতীয় খণ্ড একশো উনষাট পৃষ্ঠা রয়েছে বলছেন ইন্না কৌলি এতেকাদুল ফিরাতে ফিরকাতে নাজিয়াল ফিরকা আল্লাহ ওয়াসাফাহ নবী সাবিন নাজাতি হুয়াল এতেকাদুল মাসুর আলী নবী সাহাবিহী বলছেন যে যে ফিরকা নাজিয়ার আকিদা যেই ফিরকাকে নবী করিম নাজাতের সাথে ভূষিত করেছেন যে নাজাত পাবে সেই এতেকাদ আকিদা নবী করিম সাল্লাম থেকে বর্ণিত তার সাহাবাই কেরাম থেকে বর্ণিত বলছেন যে এর দ্বারা আরো বলছেন আমার আলোচনা থেকে সুস্পষ্ট হলো সবচেয়ে বেশি মানব জাতির মধ্যে হকদার হচ্ছে বেহান্তা কোন হেল ফিরকাতুন নাজিয়া যেই দলটি নাজাদ প্রাপ্ত হবে সেই দল হচ্ছে আহলুল হাদিস ও কি বলছেন আহলুল হাদিসে যে দলটি হাদিসের অনুসারী সন্ন্যার অনুসারী হাদিস কথাটি ব্যাপক যাতে কোরআন হাদিস দুটোই সামিল আর সন্না মানে হচ্ছে হাদিস যখন এই ফিতরাটা শুরু হয় কিছু আলেমরা বলে যে ফিরকা না যে আলাদা তাইফা মানুষের আলাদা তখন ওনাকে জিজ্ঞাসা হাউ তো ফারুক হবে না মানুষের অল ফিরকা না যে কারণ ওই লেখক বলছে যে শেখ পার্থক্য করেছেন আহলে সুনতল হচ্ছে আরব দেশে সালাফি বলে বেশি চিনে হ্যাঁ এখন ভারত বাংলাদেশে গেলে আহরুল হাদিস বলে বেশি চিনে জি অহমদ জিজ্ঞাসা করে আরো জিজ্ঞাসা করেন যে ইন্না ফোলান অমুক ব্যক্তি অমুক আলেম বলেছেন যে ইন্না তাফরিক আপনি নাকি পার্থক্য করেছেন শেখ সেখানে বাসকে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করি যে আপনি নাকি বলেছেন সাহায্য প্রাপ্ত দল আর নাজাদপ্রাপ্ত দল আলাদা আলাদা ঠিক আপনি কোন বলেছেন আবার শেখ না না আমি এই কথা বলিনি ওয়াহেমা সে ভুল করেছে হ্যাঁ সে করেছে সে ভুল করেছে আমি এরকম কথা বলিনি শেখ মাজ ক্যাসেট থেকে উল্লেখ করা হয়েছে তার যে আলোচনা ছিল সেই আলোচনা থেকে এরপরে আর একটা ক্ষুদ্র আলোচনা আছে এই সালাফিদের সম্পর্কে সেটা এর সাথে মিলিয়ে নেওয়াটা ভালো হবে বাষট্টি নম্বর প্রশ্ন জিজ্ঞাসাকারী জিজ্ঞেস করছেন মাহিয়া সালাফিয়া সালাফি আকিদা বা সালাফি মানহাজ কি সালাফি মানহাজ মোতাবেক জীবনযাপন করা কি আবশ্যক এবং সালাফি মানহাজকে আঁকড়ে ধরা কি জরুরি না সালাফি মানহাজ ছাড়া অন্য কোন মানহাজে চলতে পারে জিজ্ঞাসা করে জিজ্ঞেস করছে সালাফি মানহাজ কি এবং সালাফি মানহাজ ধরে রাখা অজেব না অজেব না জরুরি না জরুরি না জবাবে বলছেন আসালাফিয়া সালাফি মানহাজ হচ্ছে হিয়া আসাইরু আলা মানহাজ সালাফ সালাফদের আদর্শে চলার নাম যারা সালাফে চলেন আদর্শে চলে তাদের নাম হচ্ছে সালাফি এই দলটির নাম হচ্ছে সালাফি এই সালাফ কারা মিনা সাহাবাতে সাহাবাই কেরাম ও তাবেন তাবা তাবেন তাবেইন ওয়াল করুন মোহাদ্দালা এবং ফজিলত যেই যুগের লোকদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ স্বর্ণ যুগের লোকেরা তিনটি যুগ নবীন কি বলেছেন খাইরুল করুন কারণী সোম্মাল্লাদিন এরুন আহম সোম্মাল্লাদিন সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ আর তারপরে তারপরে যুগটি হ্যাঁ আর তারপরে তারপরে যুগটি মানে সাহাবাইকেরাম তবে তাবা তাবেন যুগ বেশি তো সালাফি সালাফি মানহাজ কাকে বলে সালাফি মানহাজের উপরে চললে তাদেরকে সালাফি বলে আর সালাফ সালাফদের মানহাজ হচ্ছে সাহাবাহিকরা সালাফ তাবেনা সালাফ এবং তাবা তাবেনা সালাফ আকিদার ক্ষেত্রে ফাহাম এবং বুঝার ক্ষেত্রে অসলুক এবং আখলাখ চরিত্রের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে মুসলিমে মানহাজ বলছেন শেখ সালেহ হাফেজ যে মুসলিমের জন্য ফরজ এই পথের এই আদর্শের ওপর চলা সালাফি মানাজ এবং চলা মুসলিমদের জন্য কি ফরজ সালাফি মানাজ কি কোন একটা মজাহের নাম নয় কোন একটা দলের নাম না গ্রুপের নাম নয় বরং একটা আকিদা মানহাজের নাম যে আপনি এই আকিদা যদি পোষণ করেন যে আকিদা সাহাবাই কেরামদের ছিল রসুলের তাবেইনদের ছিল আর তাবা তাবেনের ছিল আইম্মা আর বা চার এমামের ছিল হ্যাঁ মহাদেসিনদের ছিল এই আকিদাই যদি আপনি পোষণ করেন এবং এই মানহাজ চলেন আর যখনই আপনার ওপর কোন এমামের আলেমের ফতুয়া ভুল মনে হবে সেটা ছেড়ে দিয়ে করোনা হাদিসের দিকে চলে যাবেন কোন ক্ষেত্রে ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দেবেন কোন ক্ষেত্রে ইমাম সাফির কথাকে প্রাধান্য দেবেন আপনি হ্যাঁ কোন একটা মজহাবের অন্ধ পাবন্দি করবেন না আপনি এটা হচ্ছে সাহাবি মানাজ এটি ছিল সাহাবেকরামদের তরিকা সাহাবেকরাম মশলা জানতেন কারো কাছ থেকে আর যখন বুঝতে পারতেন যে না আগের কথাটি তো ভুল ছিল নবী সাল্লাম তো এরকম হাদিস বলেছেন অমুক সাহাবির কাছে পেয়েছি তখন সেদিকে ফিরে আসতেন আল্লাহ আয়াত হ্যাঁ আয়াত নম্বর হ্যাঁ, এই এখানে কিভাবে দলিল পেশ করলেন ওয়াসাবিকুন আল আউওয়ালুন যারা অগ্রগামী হ্যাঁ প্রথম সারিফ সাবেকুন অগ্রগামী আউ্বালুন হ্যাঁ, প্রথম যুগের বা প্রথম সারির মিনাল মহাজেরিন অর্থাৎ মহাজেরিনরা আনসাররা এরা আর যারা তাদের অনুসরণ করবে নিষ্ঠার সাথে তারা তাবেইন হোক অথবা তাবা তাবেইন হোক বিশেষ করে এরা যেহেতু নিষ্ঠার সাথে তারা অনুসরণ করেছে আর এই আদর্শের পর কেয়ামত পর্যন্ত কেউ যদি বহাল থাকে নিষ্ঠার সাথে এখলাসের সাথে খলুসিয়াতের সাথে সাহাবাগেরাম তাবেইন সালাফে মানহাজের অনুসারী হয় রাজি আল্লাহ আনহুম আল্লাহ তাদের রাজি হবেন ওয়ারাজু আনহ এবং তারাও আল্লাহর উপর রাজি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ রবুল আরো বলেছেন সালাফ সালাফিদের বা সালাফের অনুসারীদের বৈশিষ্ট্য সম্পর্কে যে তারা পরে আসবে ওল্লেদিনা যাউ মিম্বাদহীন একুলু না তারা বলবে রব্বানা ফেললানা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আর আমাদের ওই ভাইদেরকে মফ করে দেয় আমাদের পূর্বে হ্যাঁ সঠিক ইমানের উপর চলে গেছে সাহাবাইকেরামদেরকে মাফ করে দাও তাবাইনদেরকে তাবা তাবাইনদেরকে আইমাইকেরামদেরকে মহাদিসদেরকে এবং যত মমিন মমিনার চলে গেছে মমিনদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অন্তরে আল্লাহ আমাদের কোন বিদ্বেষ কালিমা তারা রাখিও না এখন সালাফি নাম দিয়ে আহলাদিস নাম দিয়ে যদি দলের খেদমতের কারণে অন্য দলের ভাইদের সাথে অথবা নির্দলীয় ভাইদের সাথে বিদ্বেষ রাখে বৈরিতা রাখে শত্রুতা রাখে তাহলে আয়াতের বিপরীত শুধু সালাফি নাম দিলে চলবে না শুধু আহলাদিস নাম দিলে চলবে না হ্যাঁ আপনার অন্তটা সাফ হইতে হবে আপনার সাথে আকিদা মানহাজের কোন ইখতলাফ নেই তারপরেও দূরত্ব এই লোক কাছের ওই লোক দূরের এরকম কেন এই রোগ মানে আপনি সালাফি নন এই রোগ মানে আপনি আরো লাগিস নন জি এই বিষয়গুলো আমাদের আরো ভালো করে বুঝতে হবে কারণ এগুলো আমাদের রোগ এগুলো আমাদের সহি আকিদার ভাইদের রোগ সুতরাং এগুলো আমাদেরকে আগে আমাদের সংশোধন তারপরে পর সংশোধন জ্ঞানী মানুষ নিজেকে আগে হ্যাঁ গুমরাহী রাস্তা থেকে বাঁচাবে জাহান নামের রাস্তা থেকে বাঁচাবে তারপরে অন্যদের চিন্তা করবে আমরা নিজেরাই বাঁচতে পারলাম না পরের নিয়ে এত চিন্তা কেমন তারপরে বলছেন নবী করিম সাল আলী হুসাল এই কোথায় রয়েছে সুরাতুল হাসরের আয়াত নম্বর দশ নবী সাল বলেছেন আলিকুম সুন্নতি সুন্নতুল খোলাফাই রাশেদ আল মাহাদি আমার আদর্শকে আমার সন্ন্যতকে মজবুত করে ধরো আর খোলাফের রাশেদিনের আদর্শকে মজবুত করে ধরো কারণ খোলাফের রাশেদিনের আদর্শ সন্ন্যতটা নবী সাল্লামের সন্ন্যত ভিন্ন নয় এমন নয় যে তাদেরকে শরীয়তের হ্যাঁ, ক্ষেত্রে কোনো নতুন কিছুর অধিকার দেওয়া হয়েছে না এটা মোটেই নয় নবী সাল আছে আমার চার খলিফা খলিফার আসে দিন নবী সাল আদর্শ ছাড়া ভিন্ন কোন দিকে যাবেন না আল মাহাদি ইন যারা হেদায়ত প্রাপ্ত মিমবাদী আমার পরে থাকবে বেহা এটা তোমরা শক্ত করে ধরো ও আব্দু আলমিন নামাজে মাড়ির দাঁত দিয়ে মজবুত করে ধরো ও ইয়াক মহদাসাতিল অমুর আর তোমরা নিজেদেরকে নতুন নতুন কথা কাজ থেকে বেদাত থেকে বাঁচিয়ে রাখবো ফাইনাকুল্লাহ মোহাদাস বেদাত আর প্রত্যেক নতুন কাজ হচ্ছে বেদাত অকুল্ল বেদাতেন দলালা এই ছিল সালাফিদের সম্পর্কে শেখ সালের ফৌজান হাফিজাহুল্লাহ তালার কথা লাজনা দায়মা স্থায়ী ফতোয়া কমিটির ফতুয়া লজনা দায়মা সৌদি আরবের একটা স্থায়ী ফতোয়া বোর্ড রয়েছে যেটাকে লজনা দায় বলা হয় ওতে একটি উক্তি রয়েছে এই উক্তিটি এখানে উল্লেখ করা ভালো হবে এটি দিয়ে আলোচনা শেষ করছি বলছেন একজনে আলেম থাকেন না সৌদি আরব বড় বড় পাঁচ ছয় জন কমপক্ষে আলেম থাকেন তাদের ফতোয়া থাকে আছে তো আরো বেশি কিন্তু কমপক্ষে পাঁচ ছয় জনের স্বাক্ষর ওদের থাকে ফতোয়াগুলিতে বলছেন সালাফি মানহাজ বা সালাফিয়া শব্দটি সালাফের সাথে সম্পৃক্ত যাদের সম্পর্ক সালাফের সাথে তারা হচ্ছে সালাফি যে জামাতের সম্পর্ক হচ্ছে সালাফদের সাথে সেই জামাত হচ্ছে জামাতুল সালাফি সালাফি জামাত ওয়াসালাফ সালাফ তারা হুম সাহাবত রসুলিল্লাহ তার রসুল্লাহ সাহেবের হুদা এবং ইমাম কারা হ্যাঁ মধ্যে থেকে বিশেষ করে চার ইমাম আবু হানিফা শাহ মালিক আহমদ প্রথম তিন এই করুন স্বর্ণযুগ কয়টা তিনটে এই তিন যুগের লোকের অনুসারী যারা হবে ওই যুগে হানাফি শাফি মালিকি হাম্বেলি তার মধ্যে আবার তবলিগি ইখওয়ানি মৌদুদিবাদী হ্যাঁ এসব ছিল না কথা বোঝা গেছে দেবন্দি বেরেলবি আবার নকশবন্দি চিস্তি কাদেরি মজাদি এগুলো ছিল এগুলি আসলেই কিন্তু সালাবদের মানুষ থেকে বেরিয়ে গেল এগুলি যেন না আস এগুলি বাদ যেমন সালাফিউন সালাফিয়া মানে জামাতুল সালাফিয়ার এতক্ষণ আলোচনা হইল সালাফি কাদেরকে বলে কোন লোকেরা সালাফি ও সালাফিউন জামু সালাফি সালাফিউন শব্দটি সালাফির বহু বচন একজন সালাফি আর বহু বচন হচ্ছে সালাফি ইউন বা সালাফি ইন সালাফিরা নিসবত এদেরও নিসবত সম্পৃক্ততা হচ্ছে কার সাথে সালাফদের সাথে মানহাজে চলবে তারাই হচ্ছে সালাফি সালাফি মানহাজ কি ছিল যেটা একটু আগে বললাম মিন কোরআন ইত্তেবা হ্যাঁ অন্ধ কোনো এমামের ফতুয়া অনুসরণ করবেন না আপনি বরং কিতাব সন্ন্যার ইত্তেবা করবেন ও দাওয়াত এলেইমা কিতাব সন্না কোরআন হাদিসের দলিলের দিকে দাওয়াত দেবেন ওয়াল আমাল বেহমা কোরআন এবং হাদিসের উপর আমল করবেন আপনি সেই জন্য তারা জামা দিকে ডাকে সেই জন্য তারা আহলে সন্না আর স্বর্ণযুগের জামাতের দিকে ডাকে সেই জন্য তারা হচ্ছে হ্যাঁ, পঁয়ষট্টি তেরোশো একষট্টি এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে হক কথা বলার তফিক দান করেন হককে সাদরে গ্রহণ করার তফিক দান করেন হকের ক্ষেত্রে আল্লাহ যেন অন্তরে উদারতা দান করেন অন্তরকে আল্লাহ যেন প্রসাদা প্রশস্ত করেন আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে ভুলের ওপর কখনো না রাখেন যদি ভুল হয়ে যায় তো আল্লাহ মাফ করে দেন এবং বেঁচে থাকাকালীন দ্রুত সংশোধনে তফিক দান করেন আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে অতীতে সমস্ত গুণা থেকে আমরা ক্ষমা চাই আল্লাহ যেন মাফ করেন আল্লাহ আমাদেরকে নেকির উপর নেকের নেক জীবন যেমন করা তফিক দান করেন আল্লাহ রাবুল আলম আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন সুবহান রব্দ রব্বের ইজ্জত আম্মা ইয়াসিফুন ওয়া আলহামদুলিল্লাহ